تولاه فانه يضله ويهديه الى عذاب السعير তাহার সম্বন্ধে এই নিয়ম করিয়া দেওয়া হইয়াছে যে যে কেউ তাহার সঙ্গে বন্ধুত্ব করিবে সে তাহাকে পথভ্রষ্ট করিবে এবং তাহাকে পরিচালিত করিবে প্রজ্বলিত অগ্নির শাস্তির দিকে يا ايها الناس ان كنتم في ريب من البعث فانا خلقناكم من تراب فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ۖ ونقر في الارحام ما نشاء الى اجل مسمى ثم نخرجكم طفلا ثم نخرجكم طفلا ثم لتبلغوا اشدكم ومنكم من يتوفى ومنكم من يرد الى ارذل العمر لكي لا يعلم لكي لا يعلم من بعد علم شيئا وترى الارض هامده فاذا انزلنا عليها الماء اهتزت وربت وانبتت اهتزت وربت وانبتت من كل زوج بهيج হে মানুষ পুনরুত্থান সম্বন্ধে যদি তোমরা সন্দিগ্ধ হও তবে অবধান করো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মৃত্তিকা হইতে তাহার পর শুক্র হইতে তাহার পর আলাকা হইতে তাহার পর পূর্ণাকৃতি অথবা অপূর্ণাকৃতি গোস্তপিণ্ড হইতে তোমাদের নিকট ব্যক্ত করিবার জন্য আমি যাহা ইচ্ছা করি তাহা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে স্থিত রাখি তাহার পর আমি তোমাদেরকে শিশুরূপে বাহির করি পরে যাহাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও তোমাদের মধ্যে কাহারও কাহারও মৃত্যু ঘটানো হয় এবং তোমাদের মধ্যে কাহাকেও কাহাকেও প্রত্যাবৃত্ত করা হয় হীনতম বয়সে যাহার ফলে উহারা যাহা কিছু জানিত সে সম্বন্ধে উহারা সজ্ঞান থাকে না তুমি ভূমিকে দেখো শুষ্ক অতঃপর উহাতে আমি বাড়ি বর্ষণ করিলে উহা শস্য শ্যামলা হইয়া আন্দোলিত ও স্ফীত হয় এবং উদ্গত করে সর্বপ্রকার নয়নাফিরেন উদ্ভিদ ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير ইহা এই জন্য যে আল্লাহ সত্য এবং তিনি মৃত্যুকে জীবন দান করেন এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান এবং কিয়ামত আসিবেই ইহাতে কোনো সন্দেহ নাই এবং কবরে যাহারা আছে তাহাদেরকে নিশ্চয়ই আল্লাহ উত্থিত করিবেন ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير মানুষের মধ্যে কেহ কেউ আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে তাহাদের না আছে জ্ঞান না আছে পথ নির্দেশ না আছে কোনো দীপ্তিমান কিতাব ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحريق সে বিতণ্ডা করে ঘাড় বাঁকাইয়া লোকদেরকে আল্লাহর পথ হইতে ভ্রষ্ট করিবার জন্য তাহার জন্য লাঞ্ছনা আছে ইহলোকে এবং কিয়ামত দিবসে আমি তাহাকে আস্বাদ করাইব দহন যন্ত্রণা ذلك بما قدمت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 من نفعه لبئس المولى ولبئس العشير সে ডাকে এমন কিছুকে যাহার ক্ষতি উহার উপকার অপেক্ষা নিকটতর কত নিকৃষ্ট এই অভিভাবক এবং কত নিকৃষ্ট এই সহচর إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ অবশ্যই তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার নিম্নদেশে নদী প্রবাহিত আল্লাহ যাহা ইচ্ছা তাহাই করেন من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ যে কেউ মনে করে আল্লাহ তাহাকে কখনোই দুনিয়া ও আখিরাতে সাহায্য করিবেন না সে আকাশের দিকে একটি রজ্জু বিলম্বিত করুক পরে উহা বিচ্ছিন্ন করুক অতঃপর দেখুক তাহার প্রচেষ্টা তাহার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 كل ضامر يأتين من كل فج عميق এবং মানুষের নিকট হজের ঘোষণা করিয়া দাও উহারা তোমার নিকট আসিবে পদব্রজে ও সর্বপ্রকার ক্ষীণকায় উষ্টের পিঠে ইহারা আসিবে দূর দূরান্তের পথ অতিক্রম করিয়া ليشهدوا منافع لهم ويذكروا اسم الله ويذكر اسم الله في ايام معلومات على ما رزقهم من بهيمه الانعام فكلوا منها واطعموا البائس الفقير যাতে তারা তাহাদের কল্যাণময় স্থানগুলিতে উপস্থিত হইতে পারে এবং তিনি তাহাদেরকে চতুষ্পদ জন্তু হইতে যা রিজিক হিসাবে দান করিয়াছেন উহার উপর নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করিতে পারে অতঃপর তোমরা উহা হইতে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق অতঃপর তাহারা যেন তাহাদের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাহাদের মানত পূর্ণ করে এবং তাওয়াফ করে প্রাচীন গৃহের ذلك ومن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 অভাবগ্রস্তকে এইভাবে আমি উহাদেরকে তোমাদের অধীন করিয়া দিয়াছি যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين কখনোই আল্লাহর নিকট পৌঁছায় না উহাদের গোস্ত এবং রক্ত বরং পৌঁছায় তোমাদের তাকওয়া এইভাবে তিনি ইহাদেরকে তোমাদের অধীন করিয়া দিয়েছেন যাহাতে তোমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এই জন্য যে তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন সুতরাং তুমি সুসংবাদ দাও সৎকর্মপরায়ণদেরকে إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور অবশ্যই আল্লাহ রক্ষা করেন মুমিনদেরকে তিনি কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير যুদ্ধের অনুমতি দেওয়া হইল তাহাদেরকে যারা আক্রান্ত হইয়াছে কারণ তাহাদের প্রতি অত্যাচার করা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 عاقبة الأمور আমি ইহাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করিলে ইহারা সালাত কায়েম করিবে জাকাত দিবে এবং সৎকর্মের নির্দেশ দিবে এবং অসৎকর্ম নিষেধ করিবে আর সকল কর্মের পরিণাম আল্লাহর ইখতিয়ারে وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود এবং লোকেরা যদি তোমাকে অস্বীকার করে তবে উহাদের পূর্বে অস্বীকার করিয়াছিল তো নূহ আদ ও সামুদ্র সম্প্রদায় وقوم إبراهيم وقوم لوط ইব্রাহিম ও লুতের সম্প্রদায় وأصحاب مدين وكذب موسى فأمليت للكافرين ثم أخذتهم فكيف كان نكير এবং মাদিয়ান বাসীরা আর অস্বীকার করা হইয়াছিল মুসাকেও আমি কাফিরদেরকে অবকাশ দিয়াছিলাম অতঃপর তাহাদেরকে শাস্তি দিয়াছিলাম অতএব কেমন ছিল শাস্তি فكأي من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد আমি ধ্বংস করিয়াছি কত জনপদ যেগুলির বাসিন্দা ছিল জালিম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 এবং আমি অবকাশ দিয়াছি কত জনপদকে যখন উহারা ছিল জালিম অতঃপর উহাদেরকে শাস্তি দিয়াছি এবং প্রত্যাবর্তন আমারই নিকট قل يا ايها الناس انما انا لكم نذير مبين বলো হে মানুষ আমি তো তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী فالذين امنوا وعملوا الصالحات لهم مغفره ورزق كريم সুতরাং যারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা উলাইকা আসহাবুল জাহিম এবং যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে তাহারাই হইবে জাহান নামের অধিবাসী وما ارسلنا من قبلك من رسول ولا نبي الا اذا تمنى القى الشيطان في امنيته فينسخ الله ما يلقي الشيطان فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله اياته والله عليم حكيم আমি তোমার পূর্বে যে সমস্ত রাসূল কিংবা নবী প্রেরণ করিয়াছি তাহাদের কেহ যখনই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 করে এবং তাহাদের অন্তর যেন উহার প্রতি অনুগত হয় যাহারা ইমান আনিয়াছে তাহাদেরকে অবশ্যই আল্লাহ সরল পথে পরিচালিত করেন ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم যাহারা কুফরি করিয়াছে তাহারা উহাতে সন্দেহ পোষণ হইতে বিরত হইবে না যতক্ষণ না উহাদের নিকট কিয়ামত আসিয়া পড়িবে আকস্মিকভাবে অথবা আসিয়া পড়িবে এক বন্ধা দিনের শাস্তি الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم সেদিন আল্লাহরই আধিপত্য তিনিই তাহাদের বিচার করিবেন সুতরাং যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহারা অবস্থান করিবে সুখদ কাননে والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين আর যাহারা কুফরি করে ও আমার আয়াতসমূহকে অস্বীকার করে তাহাদেরই জন্য রহিয়াছে লাঞ্ছনাদায়ক শাস্তি والذين هاجروا في سبيل الله ثم قتلوا او ماتوا ليرزقنهم الله ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين এবং যাহারা হিজরত করিয়াছে আল্লাহর পথে অতঃপর নিহত হইয়াছে অথবা মারা গিয়াছে তাহাদেরকে আল্লাহ অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করিবেন আর নিশ্চয়ই আল্লাহ তিনি তো সর্বোৎকৃষ্ট রিজিক দাতা ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم তিনি তাহাদেরকে অবশ্যই এমন স্থানে দাখিল করিবেন যাহা তাহারা পছন্দ করিবে এবং আল্লাহ তো সম্যক প্রজ্ঞাময় পরম সহনশীল ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور ইহাই হইয়া থাকে কোন ব্যক্তি নিবৃত্ত হইয়া তুল্য প্রতিশোধ গ্রহণ করিলে ও পুনরায় সে অত্যাচারিত হইলে আল্লাহ তাহাকে অবশ্যই সাহায্য করিবেন আল্লাহ নিশ্চয়ই পাপ মোচনকারী ক্ষমাশীল ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير উহা এই জন্য যে আল্লাহ রাত্রিকে প্রবিষ্ট করান দিবসের মধ্যে এবং দিবসকে প্রবিষ্ট করান রাত্রির মধ্যে এবং আল্লাহ সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه هو الباطل وأن ما يدعون من دونه هو الباطل وأن الله هو العلي الكبير এই জন্য যে আল্লাহ তিনি সত্য এবং উহারা তাহার পরিবর্তে যাহাকে ডাকে উহা তো অসত্য এবং আল্লাহ তিনি তো সমুচ্চ মহান ألم تر أن الله أنزل من السماء ماء فتصبح الأرض مخضرة إن الله لطيف خبير তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ বাড়ি বর্ষণ করেন আকাশ হইতে যাহাতে সবুজ শ্যামল হইয়া উঠে পৃথিবী নিশ্চয় আল্লাহ সম্যক সূক্ষ্মদর্শী পরিজ্ঞাত له ما في السماوات وما في الأرض وإن الله لهو الغني الحميد আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই এবং আল্লাহ তিনি তো অভাবমুক্ত প্রশংসার্হ ألم تر أن الله سخر لكم ما في الأرض والفلك تجري في البحر بأمره والفلك تجري في البحر بأمره ويمسك السماء أن تقع على الأرض إلا بإذنه তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন পৃথিবীতে যাহা কিছু আছে তৎসমুদয়কে এবং তাহার নির্দেশের সমুদ্রে বিচরণশীল নৌযান সমূহকে আর তিনি আকাশকে স্থির রাখেন যাহাতে উহা পতিত না হয় পৃথিবীর উপর তাহার অনুমতি ব্যতীত আল্লাহ নিশ্চয়ই মানুষের প্রতি দয়াদ্র পরম দয়ালু وهو الذي أحياكم ثم يميتكم ثم يحييكم إن الإنسان لكفور এবং তিনি তোমাদেরকে জীবন দান করিয়াছেন অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন পুনরায় তোমাদেরকে জীবন দান করিবেন মানুষ তো অতিমাত্রায় অকৃতজ্ঞ لكل أمة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 আল্লাহর যথোচিত মর্যাদা উপলব্ধি করে না আল্লাহ নিশ্চয়ই ক্ষমতাবান পরাক্রমশালী الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير আল্লাহ ফিরিস্তাদের মধ্য হইতে মনোনীত করেন বাণী বাহক এবং মানুষের মধ্যই তো আল্লাহ তো সর্বশ্রোতা সম্যক দ্রষ্টা يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور তাহাদের সম্মুখে ও পশ্চাতে যাহা কিছু আছে তিনি তাহা জানেন এবং সমস্ত বিষয় আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হইবে يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون হে মুমিনগণ তোমরা রুকু করো সিজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো ও সৎকর্ম করো যাহাতে সফল কাম হইতে পারো وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج مله ابيكم ابراهيم هو سماكم المسلمين من